প্রাচীনকাল থেকেই মানুষ বিভিন্ন উপায়ে সৃষ্টিকর্তার উপাসনা করত কোরআনে সুরা নাহলে এসেছে অর্থাৎ আমি প্রত্যেক উম্মতের মধ্যে রসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো প্রত্যেক যুগে এমন একদল মানুষ ছিলেন যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত কিন্তু আবার এমন সব মানুষও ছিল যাদের ধর্মের ভিত্তি ছিল বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি সূর্যের আবর্তন তারা গ্রহ নক্ষত্র এগুলোকে কেন্দ্র করে তাদের ধর্ম গড়ে উঠেছে এমনকি যে বিভিন্ন ঋতু রয়েছে যেমন গ্রীষ্ম শরৎ শীত বসন্ত এগুলো তাদের ধর্মের অংশ প্রাকৃতিক প্রজনন ব্যবস্থা ও এর নিগুড় রহস্যও তাদের কাছে উপাসনার বস্তু প্রকৃতির উপাসনা করে এই দলটি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে যখন ঈসা আলাহিসাল্লামের অনুসারীরা গ্রিস এবং রোমে ছড়িয়ে পড়তে লাগলো তখন তাদের একটি অংশ ইসা আল্লাহ ইসলামের প্রচারিত শিক্ষার সংস্পর্শে এসেছিল এবং আমরা জানি ইসা আল্লাহ সাল্লামের অনুসারীরা সেন্ট পল দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিল সে ইসা আল্লাহ সাল্লামের ধর্ম গ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে ধর্মকে বিকৃত করে ফেলেছিল এবং যার ফলে অন্যান্য ধর্মীয় বিশ্বাসের অনুপ্রবেশের সুযোগ পেয়েছিল আমরা এখন নতুন বছরের জানুয়ারিকে পেছনে ফেলে ফেব্রুয়ারি মাসের দিকে অগ্রসর হচ্ছি জানুয়ারি নামটি এসেছে জানুস থেকে জানুস হলো দুমুখ এক দেবতার নাম তার চেহারার একটি দিক আধ্যাত্মিকতা প্রতীক এবং অপরটি বস্তুবাজার নববর্ষ উদযাপনের দ্বিমুখী নীতির কারণও এটাই এটা হওয়ার কথা ছিল একটি আধ্যাত্মিক অনুষ্ঠান কিন্তু মানুষজন এদিনে মদ পান করে এবং বিভিন্ন ধরনের উন্নততায় মেতে ওঠে যা নববর্ষ উদযাপন নিয়ে বিভ্রান্তিরও সৃষ্টি করে এবার ফেব্রুয়ারি মাসের ব্যাপারে আসা যাক ফেব্রুয়ারি মাসে রোমানরা লুপার ক্যালিয়া নামের একটি উৎসব পালন করত এই উৎসবের ভিত্তি ছিল তাদের দেবতা প্যান এবং জুনো এবং এই ফেব্রুয়ারি মাসের নামকরণও করা হয়েছে তাদের এক দেবতার নাম বছরের এই সময় শীত শেষ হয়ে বসন্তকাল শুরু হয় এ মাসে রোমান তরুণ তরুণীরা একটি জায়গায় একত্রিত হতো সেখানে মেয়েদের নাম লিখে একটি বড় পাত্রে রাখা হতো ছেলেরা সেখান থেকে মেয়েদের বেছে নিত এবং তাদের সাথে শারীরিকভাবে মিলিত হতো কিউপিডের মতবাদ বা ধ্যান ধারণা এ উৎসবের ভিত্তি হিসেবে কাজ করেছে গ্রিক শব্দ ইরোটিকার মানে হলো যৌনাচার আর এটাই হচ্ছে উৎসবের মূল বিষয় এখান থেকেই কিউপিড এবং হার্টের সেই লোগোটি এসেছে আর মূলত এটা ছিল অবাধ যৌনাচারের উৎসব পরবর্তীতে তার এক ব্যক্তির অনুসারে এ উৎসবের নাম দিল ভ্যালেন্টাইন সে রোমান সাম্রাজ্যের তৃতীয় শতকে তরুণদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেছিল রোমান সম্রাট বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কারণ তারা চাইত পুরুষেরা যুদ্ধে আরও দৃঢ়ভাবে লড়াই করুক তখন ভ্যালেন্টাইন যে ছিল একজন পুরোহিত এই আইনের বিরোধিতা করেছিল সরকার তাকে জেলে বন্দি করে রেখেছিল রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো যেদিন তার মৃত্যুদণ্ড হয় সেদিন সে বিয়ে করতে যাওয়া দুজন তরুণ তরুণীকে একটি চিঠি লিখল চিঠিতে লেখা ছিল এই চিঠি তোমাদের ভ্যালেন্টাইন্সের পক্ষ থেকে এটাই হলো সেই সেন্ট ভ্যালেন্টাইন এবং ভ্যালেন্টাইন্সের কাহিনী তারা অবাধ যৌনাচারের এই উৎসবের নামকরণ করলো এক খ্রিস্টান পাদ্রির নামে নাম দেখে মনে হতে পারে এটি একটি পবিত্র বিষয় কিন্তু আদতে এটি সেই লুপার ক্যালিয়ারের অবাধ যৌনাচার ছাড়া কিছুই নয় আর তাই মুসলিম এবং সচেতন মানুষদের এই উৎসবে অংশগ্রহণ করাটা বিপজ্জনক কারণ পর্নোগ্রাফি ইরোটিকা এসব কিছু এদিন সীমা অতিক্রম করে সুতরাং মনে হতে পারে এটা নির্দোষ একটি দিন কিন্তু আসলে এটা ভেড়ার চামড়ার আড়ালে লুকিয়ে থাকে নেকড়ে এটা নির্দোষ এজন্য মনে হয় কারণ ভ্যালেন্টাইন তরুণদের জন্য লড়াই করেছিল কিন্তু বাস্তবতা হলো এটা এমন একটা উৎসব যেখানে মানুষ জিনা ব্যবচারে লিপ্ত হয় এবং যেখানে ধর্ষণ এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ খুব সাধারণ ব্যাপার এটা আসলে ভয়াবহ একটা উৎসব আপনি হয়তো অনেক চলচ্চিত্রে দেখে থাকবেন যে ইরোটিকা খুব সাধারণ এবং বহুল ব্যবহৃত বিষয় দেখা যায় যে চলচ্চিত্রে তারকারা মহাকাশে এলিয়ানদের সাথে লড়াই করতে করতে প্রেমে পড়েছে কখনো সমুদ্রের নিচে কোনো ভয়ঙ্কর প্রাণীর সাথে লড়াই করতে করতে কারো প্রেমে পড়েছে তারা বাস্কেটবল কিংবা বেসবল খেলছে আর প্রেমে পড়ে যাচ্ছে প্রতিটি চলচ্চিত্রে দেখা যায় তারা কারো না কারো প্রেমে পড়ছে কিন্তু কেন কারণ ইরোটিকা ইরোটিকার উৎপত্তি হয়েছে গ্রিক সংস্কৃতি থেকে আর এটা মানুষকে অবাধ ও উন্মুক্ত যৌনচারের দিকে নিয়ে যায় এবং বিষয়টি সমাজের জন্য ধ্বংসাত্মক কারণ এটা শুধু আল্লাহর বিরুদ্ধাচরণ নয় বরং এটার ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বিভিন্ন যৌনবাহিত রোগ ছড়ায় এবং বর্তমানে বিশ্বের জন্য এটি একটি বিশাল সমস্যা যখন মানুষ তাদের জীবনে শৃঙ্খলা আনতে ব্যর্থ হয় এবং তাদের যৌন জীবনের দায়িত্ব নিতে চায় না তখন সমাজে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাই আমি মুসলমানদের বলতে চাই যে শয়তানের ফাঁদ থেকে দূরে থাকুন এসব জিনিসকে নিছক খেল তামাশা মনে করে শয়তানের ফাঁদে পা দিবেন না বর্তমানে তরুণ প্রজন্মের শয়তানের ধোকায় বিভ্রান্ত হয়ে গিয়েছে এবং তাদের জীবন হয়ে গিয়েছে যৌনচার কেন্দ্রিক অথচ তাদের প্রথমে মনোযোগ দেওয়া উচিত ছিল পড়াশোনার শারীরিক ফিটনেস এবং তারপর প্রকৃতিগতভাবেই তাদের যৌন জীবন বিকশিত হতো সমাজ বছরের পর বছর ধরে এভাবেই তাদের বড় করছে এবং সর্বশেষ গ্রন্থ কুরআন স্বামী স্ত্রী পরিবার কিভাবে মানুষ নিজেদের মন্ত কাজ থেকে রক্ষা করতে পারে যৌন জীবন যে কত সুন্দর ও হালাল একটি বিষয় এবং তা কোনো অনিয়ন্ত্রিত বা উন্মত্ততা নয় সে ব্যাপারে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে Ooh.